উত্তাপের উজ্জ্বল রক্তিম সময়ের কপোতুরায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপোতুরায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুক কুড়াই জীবনের চাষ করে দ্বিগুণ দ্বিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন জীবনে জীবনের চাষ করে দ্বিগুণ দ্বিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন নিয়তির বাঁধ ভেঙে নির্মম প্রহরে নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপোপোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হিরকের উন্মুখ ঝিনুক ঝিনুকুড়াই ঝিনুক কুড়াই ঝিনুক পাজরের ভাঁজে ভাঁজে অগণন নক্ষত্র সূর্যের সুসময় দিয়ে গেল প্রজ্জ্বল লোহলাল পত্র পাঁজরের ভাঁজে ভাঁজে অগণন নক্ষত্র সূর্যের সুসময় দিয়ে গেল প্রচল লহুলাল পত্র গাংচিল প্রয়াসের ধূসর ডানায় পদাতে কি ছেড়া দাঁড় টেনে যায় গাংচিল গাংচিল প্রয়াসের ধূসর ডানায় পদাতে কে ছেড়া দাঁড় টেনে যায় সাগরে হৃদয়ের পঙ্কজ উৎসবে নগর জুড়াই নগর জোড়ায় নগর জোড়ায় নগর জোড়ায় উত্তাপে উজ্জ্বল রক্তির সময়ের কপতোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই জীবনের চাষ করে দ্বিগুণ দ্বিগুণ ঘষে ঘষে নিশ্চয় জ্বালাবো আগুন জীবনের জীবনের চাষ করে দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন নিয়তের বাদ ভেঙে নির্মম প্রহরে নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কত তোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে রকের মুখ ঝিনুকোড়ায় ঝিনুকোড়ায় ঝিনুকোড়ায় ঝিনুকোড়ায় ঝিনুকোড়ায় ঝিনুকোড়ায়